নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা তুমি অপরূপে গড়া হবে না তোমার তুলো না তুমি অপরূপে গড়া হবে না তোমার তুলনা তোমারি বুকে সাঘিত তোমারি বুকে সাঘিত যিনি অম্মতে খাজানা নয়নে দেখি মোদিনা নয়নে দেখি মোদিনা নয়নে দেখি মোদিনা নয়নে দেখি মোদিনা তুমি আজ হইছ ধন্য দয়ারি নবীজির জন্য তুমি আজ হইছ ধন্য দয়ারি নবীজির জন্য তুমি বড়ই নসিবিওয়ালা তুমি বড়ই নসিবিওয়ালা পেয়েছ নবী মুস্তাফা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা তুমি অপরূপে গড়া হবে না তোমার তুলনা তুমি অপরূপে গড়া হবে না তোমার তুলনা তোমারি বুকে সাহিত তোমারি বুকে সাহিত যিনি অম্মতে খজানা নয়নে দেখি মোদিনা নয়নে দেখি মোদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা তুমি আসরিফ নামে ছিলে ছিলে অলক্ষণে ভরা তুমি ইয়াসরিফ নামে ছেলে ছেলে অলক্ষণে ভয়রা তুমি ইয়াসরিফ নামে ছেলে ছেলে অলক্ষণে ভয়রা এলো যেই এলো যে নবী মুস্তাফা এলো যে নবী মুস্তাফা হয়েছ সোনার মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা তারপর অতি সুন্দর কথা তোমারি বুকে যে জোনা শুয়ে আছে গনিরানা তোমারি বুকে যে জোনা শুয়ে আছে গনিরানা তোমারি বুকে যে জোনা শুয়ে আছে গনিরানা যিনি না আসিলে ধরায় যিনি না আসিলে ধরায় তুমিও সৃষ্টি হতে না যিনি না আসিলে ধরায় তুমিও সৃষ্টি হতে না নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা না তুমি অপরূপে গড়া হবে না তোমার তুলনা তুমি অপরূপে গড়া হবে না তোমার তুলনা তুমি অপরূপে গড়া হবে না তোমার তুলনা শেষ কথা তুমি তো পেয়েছো কাবা পেয়েছ নবীজির দেখা তুমি তো পেয়েছ কাবা পেয়েছ নবীজির দেখা সৈফুদ্দিন বড়ই আভাগা সৈফুদ্দিন বড় আভাগা পেতে চাই তোমারি দেখা সৈফুদ্দিন বড়ই আভাগা পেতে চাই তোমারি দেখা নয়নে দেখ দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা নয়নে দেখি মদিনা